তোমরা যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পথটি ধরো যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পথটি ধরো যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পথটি ধরো দেখবে জীবন হবে মধুময় আখে রাতে থাকবে না তো ভয় আখে রাতে থাকবে না তো ভয় তোমরা যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পথটি ধরো যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পথটি ধরো দেখবে জীবন হবে মধুময় আখেরাতে থাকবে না তো ভয় আখেরাতে থাকবে না তো ভয় সকল অশ্লীলতা থেকে ফিরায় এই নামাজ বদলে দেয় সে রাষ্ট্র কিংবা পরিবার সমাজ সকল অশ্লীলতা থেকে ফিরা এই নামাজ বদলে দেয় সে রাষ্ট্র কিংবা পরিবার সমাজ সকল অশ্লীলতা থেকে ফিরা এই নামাজ বদলে দেয় সে রাষ্ট্র কিংবা পরিবার সমাজ নামাজ কায়েম হলে দেশে দুর্নীতি ঘোষণা এসে নামাজ কায়েম হলে দেশে দুর্নীতি ঘোষণা এসে নামাজ কায়েম হলে দেশে দুর্নীতি ঘোষণা এসে দমন হবে নেতাতে তাতে সংশয় আখেরাতে থাকবে না তো ভয় আখেরাতে থাকবে না তো ভয় নামাজ দ্বারা দূর হয়ে যায় অভাব নটন বান্দা এবং প্রভুর সাথে হয় মধুর মিলন নামাজ দ্বারা দূর হয়ে যায় অভাব নটন বান্দা এবং প্রভুর সাথে হয় মধুর মিলন নামাজ দ্বারা দূর হয়ে যায় অভাব নটন বান্দা এবং প্রভুর সাথে হয় মধুর মিলন নামাজি লোকেরা সবে নির্ভয়ে বেহেস্তে যাবে নামাজি লোকেরা সবে নির্ভয়ে বেহেস্তে যাবে নামাজি লোকেরা সবে নির্ভয়ে বেহেস্তে যাবে কিয়ামতের সেই কঠিন সময় আখেরাতে থাকবে না তো ভয় আখেরাতে থাকবে না তো ভয় শীতের বেলা গাছের পাতা ঝরে গো যেমন যাই ঝরে যাই নামা যেতে পাপরা শীতে মন শীতের বেলা গাছের পাতা ঝরে গো যেমন যাই ঝরে যাই নামা যেতে পাপরা শীতে মন শীতের বেলা গাছের পাতা ঝরে গো যেমন যাই ঝরে যাই নামা যেতে পাপরা শীতে মন নামাজ হলো দিনের খুঁটি শান্তি সুখের চাবি কাঠি নামাজ হলো দিনের খুঁটি শান্তি সুখের চাবি কাঠি নামাজ হলো দিনের খুঁটি শান্তি সুখের চাবি কাঠি কবরটাকে করবে আলোময় আখেরাতে থাকবে না তো ভয় আখেরাতে থাকবে না তো ভয় নামাজ বিনে হয় না কারো দিলটা পরিষ্কার শুনরে তোরা মুরিদ যারা ভণ্ড পীর বাবার নামাজ বিনে হয় না কারো দিলটা পরিষ্কার শুনলে তোরা মুরিদ যারা ভণ্ড পীর বাবার নামাজ বিনে হয় না কারো দিলটা পরিষ্কার শুনলে তোরা মুরিদ যারা ভণ্ড পীর বাবার নামাজ থেকে দূরে সরে রইলে বুঝবি ওই কবরে নামাজ থেকে দূরে সরে রইলে বুঝবি ওই কবরে নামাজ থেকে দূরে সরে রইলে বুঝবি ওই কবরে শাস্তি শাস্তিকারে কয় আখে রাতে থাকবে না তো ভয় আখে রাতে থাকবে না তো ভয় তোমরা যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পত্রী ধরো যে যাই করো নামাজ পড়ো আল্লাহ নবীর পত্রী ধরো দেখবে জীবন হবে মধুময় আখে রাতে থাকবে না তো ভয় আখে রাতে থাকবে না তো ভয় আখে রাতে থাকবে না তো ভয় আখে রাতে থাকবে না তো ভয়